আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আবু জর রদিল্লাহ তাল্লাহ্ন হাদিস বর্ণনা করতেন যে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লাইলাতুল মিরাজে আমার ঘরের ছাদ উন্মুক্ত করা হয়েছিল তখন আমি মক্কায় ছিলাম অতপর জিব্রাইল আলাহিসাল্লাম অবতরণ করলেন এবং আমার বক্ষ বিদীর্ণ করলেন অতপর তিনি জমজমের পানি দ্বারা তা ধুলেন এরপর হিকমত ও ইমান অর্থাৎ জ্ঞান ও বিশ্বাস দ্বারা পূর্ণ একখানা সোনার তস্তরি নিয়ে আসেন এবং তা আমার বক্ষে ঢেলে দিলেন অতপর আমার বক্ষকে আগের মতো মিলিয়ে দিলেন এবার তিনি আমার হাত ধরলেন এবং আমাকে আকাশের দিকে উঠিয়ে নিলেন অতপর যখন দুনিয়ার নিকটবর্তী আকাশে পৌঁছলেন তখন জিব্রাইল আলাহিসাল্লাম আকাশের দ্বাররক্ষীকে বললেন দরজা খুলুন তিনি জিজ্ঞেস করলেন কে জবাব দিলেন আমি জিব্রাইল দ্বাররক্ষী বললেন আপনার সঙ্গে কি কেউ আছেন তিনি বললেন আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আছেন দ্বাররক্ষী জিজ্ঞেস করলেন তাকে কি ডাকা হয়েছে বললেন হ্যাঁ অতপর দরজা খোলা হলো যখন আমরা আকাশের উপরে আরোহণ করলাম হঠাৎ দেখলাম এক ব্যক্তি যার ডানে একদল লোক আর তার বামেও একদল লোক যখন তিনি তার ডান দিকে তাকান তখন হাসতে থাকেন আর যখন তার বাম দিকে তাকান তখন কাঁদতে থাকেন তিনি আমাকে দেখে বললেন মার হাবা নেক নাবি ও নেক সন্তান আমি জিজ্ঞেস করলাম হে জিব্রাইল ইনি কে তিনি জবাব দিলেন ইনি আদম আলাহিসাল্লাম আর তার ডানের ও বামের এ লোকগুলো তার সন্তান এদের মধ্যে ডান দিকের লোকগুলো জান্নাতি আর বাম দিকের লোকগুলো জাহান্নামি অতএব যখন তিনি ডান দিকে তাকান তখন হাসেন আর যখন বাম দিকে তাকান তখন কাঁদেন অতপর আমাকে নিয়ে জিব্রাইল আলাইসাল্লাম আরও উপরে উঠলেন এমনকি দ্বিতীয় আকাশের দ্বারে এসে গেলেন তখন তিনি এই আকাশের দ্বাররক্ষীকে বললেন দরজা খুলুন দ্বাররক্ষী তাকে প্রথম আকাশের দ্বাররক্ষী যেরূপ বলেছিল তেমনি বলল অতপর তিনি দরজা খুলে দিলেন আনাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন অতপর আবু জর রদিয়াল্লাহ তাল্লাহ্ন উল্লেখ করেছেন যে নবী সাল্লাহ আলাইসাল্লাম আকাশসমূহে ইদ্রিস মুসা ঈসা এবং ইব্রাহিম আলাইসাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ পেয়েছেন তাদের কার অবস্থান কোন আকাশে তিনি আমার নিকট তা বর্ণনা করেননি তবে তিনি এটা উল্লেখ করেছেন যে তিনি নাবী সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়ার নিকটবর্তী আকাশে আদম আলাহিসাল্লামকে এবং ষষ্ঠ আকাশে ইব্রাহিম আলাহিসাল্লামকে দেখতে পেয়েছেন আনাস রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন জিব্রাইল আলাহিসাল্লাম যখন নবী সাল্লাহ আলাইসাল্লাম সহ ইদ্রিস আলাহিসাল্লাম এর পাশ দিয়ে অতিক্রম করলেন তখন তিনি ইদ্রিস আলাহিসাল্লাম বলেছিলেন হে নেক নবী এবং নেক ভাই আপনাকে মার হাবা নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি জিজ্ঞেস করলাম ইনি কে তিনি অর্থাৎ জিব্রাইল জবাব দিলেন ইনি ইদ্রিস আলাহিসাল্লাম অতপর মুসা আলাহিসাল্লাম এর নিকট দিয়ে অতিক্রম করলাম তিনি বললেন মার হাবা হে নেক নবী এবং নেক ভাই তখন আমি জিজ্ঞেস করলাম ইনি কে তিনি অর্থাৎ জিব্রাইল আলাহিসাল্লাম বললেন ইনি মুসা আলাহিসাল্লাম অতপর ঈসা আলাহিসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করলাম তিনি বললেন মার হাবা হে নক নবী ও নেক ভাই তখন আমি জিজ্ঞেস করলাম ইনি কে তিনি অর্থাৎ জিব্রাইল আলাহিসাল্লাম বললেন ইনি ঈসা আলাহিসাল্লাম অতপর ইব্রাহিম আলাহিসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করলাম তিনি বললেন মার হাবা হে নেক নবী ও নেক সন্তান আমি জানতে চাইলাম ইনি কে তিনি জিব্রাইল আলাহিসাল্লাম বললেন ইনি ইব্রাহিম আলাহিসাল্লাম ইবনু শিহাব রহমতুল্লা আলাহি বলেন আমাকে ইবনু হাজম রহমতুল্লা আলাহি জানিয়েছেন যে ইবনু আব্বাস ও আবু ইয়াহিয়া আনসারি রাজিল্লাহ তাল্লাহ্ন বলতেন নাবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন অতপর জিব্রাইল আমাকে ঊর্ধ্বে নিয়ে গেলেন শেষ পর্যন্ত আমি একটি সমতল স্থানে গিয়ে পৌঁছলাম সেখান হতে কলমসমূহের খসখস শব্দ শুনছিলাম ইবনু হাজম রহমতুল্লা আলহি এবং আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ তাল্লাহ্ন বর্ণনা করেছেন নাবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তখন আল্লাহ আমার উপর পঞ্চাশ ওয়াক্ত সালাত ফার্জ করেছেন অতপর আমি এ নির্দেশ নিয়ে ফিরে আসলাম যখন মুসা আল্লাহ এর পাশ দিয়ে অতিক্রম করছিলাম তখন তিনি জিজ্ঞেস করলেন আপনার রব আপনার উম্মতের উপর কি ফার্জ করেছেন আমি বললাম তাদের উপর পঞ্চাশ ওয়াক্ত সালাত ফার্জ করা হয়েছে তিনি বললেন পুনরায় আপনার রবের নিকট ফিরে যান কেননা আপনার উম্মতের তা পালন করার সামর্থ্য রাখে না তখন ফিরে গেলাম এবং আবার রবের নিকট গিয়ে কমানোর জন্য আবেদন করলাম তিনি তার অর্ধেক কমিয়ে দিলেন আমি মুসা আলাহিসাল্লামের নিকট ফিরে আসলাম তিনি বললেন আপনার রবের নিকট পুনরায় কমাবার আবেদন করুন এবং তিনি নাবী সাল্লাহ আলাইসাল্লাম পূর্বের অনুরূপ কথা আবার উল্লেখ করলেন এবার তিনি আল্লাহ তার অর্ধেক কমিয়ে দিলেন আবার আমি মুসা আল্লাহ নিকট আসলাম এবং তিনি পূর্বের মতো বললেন আমি তা করলাম তখন আল্লাহ তার এক অংশ মাফ করে দিলেন আমি পুনরায় মুসা আল্লাহ সাল্লামের নিকট আসলাম এবং তাকে জানালাম তখন তিনি বললেন আপনার রবের নিকট গিয়ে আরও কমাবার আরজ করুন কেননা আপনার উম্মতের তা পালন করার সামর্থ্য থাকবে না আমি আবার ফিরে গেলাম এবং আমার রবের নিকট তা কমাবার আবেদন করলাম তিনি বললেন এ পাঁচ ওয়াক্ত সালাদ বাকি রইল আর তা সওয়াবের ক্ষেত্রে পঞ্চাশ ওয়াক্ত সালাতের সমান হবে আমার কথার পরিবর্তন হয় না অতপর আমি মুসা আল্লাহ সাল্লামের নিকট ফিরে আসলাম তিনি এবারও বললেন আপনার রবের নিকট গিয়ে আবেদন করুন আমি বললাম এবার আমার রবের সম্মুখীন হতে আমি লজ্জাবোধ করছি এবার জিব্রাইল আলাহিসাল্লাম বললেন জিব্রাইল আলাহিসাল্লাম চললেন এবং অবশেষে আমাকে সাথে নিয়ে সিদ্রাতুল মুন্তাহা পর্যন্ত নিয়ে গেলেন দেখলাম তা এমন চমৎকার রঙে পরিপূর্ণ যা বর্ণনা করার ক্ষমতা আমার নেই অতপর আমাকে জান্নাতে প্রবিষ্ট করানো হলো দেখলাম এর ইট মতির তৈরি আর এর মাটি মিস্ক বা কস্তুরির মতো সুগন্ধময়